বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেরিয়ে পরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে সে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না জানে না সে চুপি সারে বেরিয়ে পড়ে অজানার মোরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে থেমে পিছু ফিরে ডেকে মাকে বলে যদি কখনো শোনো মা হয়েছি থোর চুপটি করে পরে রবে রবের তরে তোমার খোকা সত্যি হয়েছে সফল সে হারিয়ে যায় সেই অজানায় যেখানে রবে রবে আরশের ছায়ায় যেখানে নেই কোনো বাধা মানা ইচ্ছে হলে পাখি হয়ে উড়ে বেড়ায় ইচ্ছে হলে পাখি হয়ে উড়ে বেড়ায় চোখেরই কোণে ফোটা অশ্রু ঝরে খুন রাঙা পথে নিজেকে বিলিয়ে দিয়ে প্রহুল গুণে শুয়ে সবুজ প্রান্তরে হুরপুরীরা নেমে তাকে খুঁজেই মরে হুরপুরীরা নেমে তাকে খুঁজেই মরে হুরপুরীরা নেমে তাকে খুঁজেই মরে